عليه الصلاة والسلام আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে গত জুমায় আমরা শাওয়াল মাস এবং তার প্রাসঙ্গিক কিছু আলোচনা রেখেছিলাম বিশ্বকাপের ভয়াবহতায় যুব সমাজ নিমজ্জিত মুসলিম জাতির চরম ধস নেমেছে বহু রকমের বিষয় নিয়ে গত জুমার খোদ্া আপনারা শুনেছেন আজকের আলোচ্য বিষয় সেটা হল ইব্রাহিমি আদর্শে উজ্জীবিত আহলাদিস সমাজ ইব্রাহিমি আদর্শে উজ্জীবিত আহলে হাদিস সমাজ ইব্রাহিমি আদর্শে উজ্জীবিত আহলে হাদিস সমাজ কবরে গিয়ে জিজ্ঞেস করবে তোমার দিন কি তখন যদি সে বলে যে আমি আহলে হাদিস তাহলে মায়ের শুরু হবে একজন মুফতি সাহেবের বক্তব্যে শুনতে পেলাম মুফতি সাহেব কবরের আজাবের আওয়াজও এখন শুনিয়ে দিচ্ছেন অথচ রসুল্লাহ সাল্লাম বলেন যে কবরে যখন আজাব শুরু হবে কবরের বাসিন্দা এত জোরে চিৎকার করবে যে পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত আওয়াজ পৌঁছে যাবে এত জোরে কবরের বাসিন্দা মায়ের চোটে চিৎকার করবে যার আওয়াজ পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্তে পৌঁছে যাবে প্রত্যেক জড় পদার্থ প্রত্যেক প্রাণীকুল সবাই সে আওয়াজ শুনতে পাবে ইন জিন আর ইনসান সে আওয়াজ শুনতে পাবে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম অন্যত্র বলেন যে কবরের আজাব যদি শুনতে পেত মানুষ সব বেহস হতো সব মারা যেত দুনিয়া অচল হয়ে যেত কবরের আজাব শোনার ব্যবস্থা যদি মানুষ যদি কবরের বাসিন্দাদের চিৎকার শুনতে পেত কোথাকার কোন জায়গাকার সিনেমা হলের হইসই না কোন বাজারের হইসই রেকর্ড করে ইহুদি নাসারারা বাজারে ছেড়েছে এটা এখন হয়েছে মুফতি সাহেবদের হটকেক আর যুব সমাজের এক শ্রেণী এমনই হয়েছে যে অন্ধ তাকলিদে নিমজ্জিত মাঝাবিরা তো তাকলিদ করেই করে মাঝাবিদের তাকলিদের চেয়ে যারা সহিদার দাবিদার তাদের তাকলিদ হল ভয়াবহ যারা তাকলিদ করে তাদের কথাই বলছে কারণ মাঝাবিরা কোনো ইমামের তাকলিদ করার দাবি যদিও ইমামের তাকলিদ থেকে তারা অনেক দূরে কিন্তু আমরা যারা সহিদার দাবি করেও জনৈক আলেম বলেছেন এই জিনিসগুলি হারাম অতএব হারাম হয়ে গেছে একজন আলেম বললেন পেপসি সেভেন আপ হারাম কেন হারাম হলো কি কারণে হারাম হলো ওর ভিতরে কি আছে এরা কোনো যাচাইও নাই বাছাইও নাই জিজ্ঞেস করাও নাই বাস হারাম বলেছেন অমক আলেম সাহেব তো হারাম অমক আলেম সাহেব বলছেন এটা করতে হবে বাস হয়ে গেল এবার তার পক্ষে কিছু সহি আকিদার দাবিদার যুবকেরা দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে গিয়ে তখন সে পক্ষে সাফাই গাওয়া শুরু আরে ওই আলেম সাহেবের তাকলিফ যদি করব ওই আলেম সাহেবের কথা চোখ বন্ধ করে মেনে নেব তো মাজাবিরা কি দোষ করছে বড় বড় ইমামগণ ইমাম আবু হানিফা নরমান bin Sabit bin Zuta al Kufi রাহেমাউল এত বড় ইমাম পুরুনে মুফাদ্দালার মানুষ তিনি রসুল্লাহ সাল্লা সাল্লাম যেই তিন যুগের সোনালী যুগের প্রশংসা করেছেন এবং খাইরিয়াতের সার্টিফিকেট দিয়েছেন খয়রু কুরুনে কারণী রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন অফির আওয়ায়তিন খায়রুন নাসে কারনি উত্তম মানুষ হল আমার যুগের মানুষ সুম্মাল্লাদিন তার পরবর্তী যুগ সাহাবিদের যুগ সুম্মাল্লাদিন তারপরে তাবেঈদের যুগ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের যুগ সুম্মাল্লাদিন ইয়ালুনহম সুম্মাল্লাদিন ইয়ালুনহম তার পরের যুগ তার পরের যুগ সেই কুরুনে মুফাজ্জালার ইমাম মহামতি ইমাম চতুষ্ঠয়ের একজন ইমাম আবু হানিফা নরমান bin Sabit bin Zuta al Kufi রহমাউল ওনার দাদার নাম ছিল জুয়াতা জা ওয়াও জা পেশ জু ওয়াও জবর ওয়া তয়া মাকসুরা মানে ত খারা জবর ত জুয়া ত বাংলাদেশে কিছু কিছু আলেম বই লিখেছেন জুয়াতাটা উচ্চারণ করতে না পারে লিখছে জুতা জাওয়াবের জু তা খারা জবর তা জুতা আবার কেউ জুতাই বলছে তা ইয়া জবর তাই ইয়ার নিচে যদি নোক্তা থাকে তাহলে ওটা ইয়া আর যদি নোক্তা না থাকে তাহলে ওটাকে বলা হয় আলিফে মাকসুরা যেমন মুসা ইসা মুসা ইসা মুসা ঈসা লিখতে এটা ইয়া লাগে ইয়ার উপরে একটা খারাপ জাবার দেয় আমাদের দেশে ওটাকে বলে আলেফে মাকসুরা আর একটা হলো আলেফে মামদুদা তো আলেফে মাকসুরা ইয়ায় মাকসুরা যদি নোক্তা না থাকে তাহলে ওটা মুসা পড়তে হবে আর যদি দুইটা নোক্তা থাকে তাহলে পড়তে মুসি ইসি তাহলে পার্থক্য কিভাবে বুঝবো আলী এবং আলা আইন লাম ইয়া আলী ওটাকে আলা পড়ব কখন আর আলী পড়ব কখন যখন ওই ইয়ার নিচে দুইটা নোক্তা থাকবে তখন আলী হবে আর যখন ইয়ার নিচে দুইটা নোক্তা থাকবে না তখন হবে আলা যাই হোক নমান বিন সাবেদ বিন জুয়াতাল কুফি রাহেমাউল্লাহ তিনি বলছেন ফার্সি ভাষায় সালাদ পড়া বৈধ ফার্সি ভাষায় কেউ সালাদ আদায় করলে বৈধ এটা ওনার ফতোয়া ওনার ফতোয়া তো আমরা তো মানি না মানি না সারা বিশ্বের একজন হানাবি মাজাবের অনুসারীও এই ফতোয়া মানে নেই এত বড় ইমাম তার ফতুয়া করানাদিদের সাথে মিল না হওয়ার কারণে আমরা সেটা মানি নেই যাই হোক বলছিলাম যে ইব্রাহিম আলহ সালাতামের আদর্শে উজ্জীবিত আহলাদি জামাত বা আহলাদি সমাজ ইব্রাহিম আলহি সালামের কথাটা কেন আসলো যখনই হজের মাস এসে যায় যখনই হজ এবং কুরবানি সহ এবাদতের যেই বিষয়গুলি এসে যায় তখন ইব্রাহিম আলহি সালামের নামটা অত্যপ্রতভাবে এসে যায় কারণ ইব্রাহিম আলহি সালাম বাইতুল্লাহিল হারাম আল্লাহর নির্দেশে নির্মাণ করলেন আল্লাহর ঘর কাবা কাবা ঘর ইব্রাহিম সাল্লাম নির্মাণ করলেন আল্লাহ রব্বুল আলমিন বিভিন্ন আয়াতের মধ্যে বলেছেন আল্লাহ পাক বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম وإذ بوأنا لإبراهيم مكان البيت ألا تشرك بي شيئا وطهر بيتي للطائفين والقائمين والركع السجود وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق ليشهدوا منافع لهم الآية যখন ইব্রাহিম আলহি সালামকে আল্লাহ পাক বলছেন যখন ইব্রাহিমকে বায়তুল্লাহ জায়গা নির্ধারণ করে দিলাম এই জায়গায় বায়তুল্লাহ হবে ইব্রাহিম আলহি সালাম বায়তুল্লাহ নির্মাণ করলেন وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا ربنا إنك أنت السميع العليم وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل স্মরণ করো সেই ঐতিহাসিক সময় যখন ইব্রাহিম সালাম এবং তার ছেলে ইসমাইল বাপ আর বেটা দুইজন মিলে কাবা ঘরে ভিত্তিকে উঁচু করতে লাগলেন ভিত্তি উঠাতে লাগলেন অর্থাৎ কাবাঘর নির্মাণ শুরু করলেন বাপ নির্মাণ করছেন আর ছেলে সেই নির্মাণ কাজে সহযোগিতা করছে বাপ আর বেটা একপন্থী থাকতে হবে দুই পন্থী হওয়ার কোনো সুযোগ নেই সাতসমুদ্র তেন নদীর ওপারে ছত্রিশ সাত পাগড়ি বেঁধে আপনি মসজিদ দখল করে নিয়ে মসজিদের মধ্যে বলেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আর আপনার ছেলে কোথায় মেয়ে কোথায় আপনার খবর নেই এটা ইব্রাহিম আলাহামের আদর্শ তো নয় কোন মুসলিমের আদর্শ এটা হতে পারে না আল্লাহ পাক বলছেন কু কুম আগে নিজে বাঁচো কুম পরিবারকে বাঁচাও আগে নিজে বাঁচতে হবে পরিবারকে বাঁচাতে হবে যাই হোক ইব্রাহিম আলহি সালাতাম হজের ঘোষক আল্লাহ পাক বললেন ওয়াদ্দিন ফিন্নাসিবিল হজ মানুষের ভিতরে তুমি হজের ঘোষণা দিয়ে দাও হজের ঘোষণা মানুষের ভিতরে দিয়ে দাও হজ সম্পর্কে পরবর্তী আলোচনা আমাদের ধারাবাহিকভাবে আসবে ইনশাল্লাহ তুমি দেখতে পাবে মানুষ দিক দিগন্ত থেকে পদব্রজ পায়ে হেঁটে কৃষ্ণকায় উঁটে চড়ে জীর্ণ শীর্ণ উঁটে চড়ে জীর্ণ শীর্ণ উঠ মানে মানে বহুদূর থেকে উঁটকে নিয়ে হজে রওনা দিবে যে উঁট চলতে চলতে চলতে চলতে ক্লান্ত শ্রান্ত হয়ে যাবে জীর্ণ শীর্ণ হয়ে যাবে উঁট শীর্ণ হয়ে যাবে উঁট ওয়ালা কুল্লি দমের দমের মানে হল জীর্ণশীর্ণ উঁট ইয়াতিনা কুল্লি ফাজিনা আমি পৃথিবীর দিক বিদিক থেকে সব মানুষ ছুটি আসবে কেন লিয়াস হাদু তারা সচক্ষে প্রত্যক্ষ করবে তাদের কল্যাণকর বিষয়গুলি হজ করে সেই আলমগীর ফকির চেঞ্জ হয়ে গেলেন মক্কা থেকে ঘুরে এসেই তার আকিদার ভিতরে আমূল পরিবর্তন হয়ে গেল হস করে সেই মাদারীপুরের আব্দুর রাজ্জাক ভাইয়ের আমল চেঞ্জ হয়ে গেল হস করে সেই গত জুমার আগের জুমায় আমি ঈশ্বর দিতে খোদবা দিচ্ছিলাম একটি মসজিদ হয়েছে ভদ্রলোক পরিচিত হতে হতে লাস্টে আমাদের তাওই হয়ে গেল মানে খালাতো ভাইয়ের চাচা শ্বশুর প্রথমে গিয়ে বিআই বলেছিলাম বিআর এলাকার লোক পরে খোঁজ খবর নিতে দেখা গেল যে আমার খালাতো ভাই কক্সবাজারের অক্ষ স্টেটের ডাইরেক্টর সাজ্জাদ মালিথা তার চাষা শ্বশুর এখন আমার তাওই হয়ে গেল তার নাম হল রিয়াজ সর্দার সে রিয়াজ সর্দার হজ থেকে ফিরে এসে নিজস্ব জমিনের উপরে সহিদার মসজিদ গড়ে তুলেছে আল্লাপাক বলছেন লিয়াস হাদু মানা ফিয়া আলাহু তারা হজে এসে তাদের কল্যাণকর বিষয়গুলি বুঝতে পারবে হজের মাঠে গিয়ে অনেক মানুষের জীবনের পরিবর্তন মক্কা মদিনায় দেখেই পরিবর্তন হয়ে গেছে অনেক মানুষের যারা বিবেকবান মানুষ তাদের ভিতরে পরিবর্তন আসতেই হবে চাপাই নবাবগঞ্জের এক ভাই তিনি আহলাদিস হয়ে গেলেন কিভাবে ওনার কণ্ঠস্বর ভালো তো উনি আজান দেন জুমার দিনে আজান দেন ইমামের সামনে দাঁড়িয়ে ইমামের সামনে দাঁড়িয়ে মাইকবিহীন অবস্থায় আজান দেয় জুমার দিকে ওই লোক আজান দিতে দিতেই হঠাৎ তার মনের মধ্যে জেগে উঠল যে আজান মানে হলো আহ্বান করা হাইয়া আলাস ফালাহ হাইয়া আলাল ফালাহ কল্যাণের দিকে আসো মঙ্গলের দিকে আসো তা আমি ঘরের ভিতরে দাঁড়িয়ে আজান দিলাম যে কটা লোক এসেছে ওই কটা লোককেই হাই সালা হাই আলাল পালা শোনাল বাইরের লোক তো শুনল না সালাদ শেষ করে ইমাম সাহেবকে জিজ্ঞেস করলেন হুজুর আমি যে যদিও হুজুর বলা ঠিক না ওরা হুজুর বলে আমরা বলতে চাই না ভাইজান বলবেন উস্তাদজি বলবেন বলো হুজুর এই যে আজানটা দিলাম আপনার সামনে আপনি শুনলেন আর মুসল্লিরা শুনল হাইয়াল সালা হাইয়ালাল ফালা বাইরের লোকের কানে গেল না এই আজান কি এভাবে নবী দিতে বলেছেন যদি নবী দিতে বলে থাকেন তো আমার কোনো আপত্তি নেই আর যদি নবী বলে না থাকেন তাহলে এটা দলিল কি আর এটা দেওয়ার উপকারিতা কি আমাকে একটু বলেন ইমাম সাহেব বকাবাদি করে গালাগালি করে ওকে খেদায় দিল ওর বাপকে ডেকে বললো তোমার বাপ ছেলে বেদিন হয়ে গেছে ইহুদিদের দালাল হয়ে গেছে ওকে ভালো করে বুঝাও না বুঝলো ওকে পেটো পিয়ারা গাছের সাথে লটকি ওর বাপ ইচ্ছা মতো পিটল কারণ ছেলে ইহুদির দালাল হয়ে যাবে বাপ তো সহ্য করতে পারবে তারপরে ছেলে চলে গেল বাড়ি ছেড়ে বাড়ি ছেড়ে চলে গিয়ে বলল যে একটি প্রশ্ন আমি জিজ্ঞেস করেছিলাম প্রশ্নটার উত্তর তোমার আলেম দিল না আমাকে যদি নবী বলে থাকেন যে ইমামের সামনে দাঁড়িয়ে এরকম খুচুর খুচুর আজান দাও মুসল্লিদেরকে শোনাও তাহলে ঠিক আছে আর যদি নবী বলে না থাকেন তো এই আজানের মানে কি আজান মানে হল আহ্বান রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জামানায় মসজিদের গেটে আলা বাবিল মসজিদ মসজিদের গেটে বাইরে দাঁড়িয়ে আজান দেওয়া হতো আজান মানে হলো দূরের লোককে হাইয়া আল্লাহ সালা হাইয়া আল ফালা বলে আহ্বান করো যাই হোক গোটা সমাজ পরিবর্তন হয়েছে একজন ছেলের ওসিলায় আলহামদুলিল্লাহ কারণ যারা বুঝতে চায় তাদেরকে এইভাবে ধোকা দিয়ে চাপাবাজি দিয়ে বেশিক্ষণ আটকায় রাখা যায় যাই হোক মানুষ হজে যাবে হজের ঘোষক হলেন ইব্রাহিম আলাহ সাল্লাম সেই ইব্রাহিম আলাহ সাল্লাহ সালাম সম্পর্কে আল্লাহ কি বললেন قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه অবশ্যই তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে ইব্রাহিম আলাইহি সালাম এবং তার সঙ্গী সাথীদের মধ্যে আদর্শ নিতে চেষ্টা করো আদর্শ কার কাছ থেকে নাও নায়ক নায়িকার কাছ থেকে নটনটির কাছ থেকে খেলোয়াড়দের কাছ থেকে রাজনীতিবিদদের কাছ থেকে কার কাছ থেকে আদর্শ গ্রহণ করবা তুমি অমুসলিমদের কাছ থেকে না তোমার আদর্শের মূর্ত প্রতীক হলেন নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আদর্শের মূর্ত প্রতীক হলেন ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসালাম ইব্রাহিম আলহি সালাতামের সঙ্গে আমাদের নবীর মৌলিক কয়েক জায়গায় মিল আছে তার মধ্যে একটা হল কাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযীনা মা'হু উত্তম আদর্শ হল ইব্রাহিম আলাহাল্লাম এবং তার সঙ্গী সাথীদের মধ্যে আর আল্লাহ পাক অন্য দয়া বলেন লাকাদ কান আলা কুমফি রসুল উসওয়াতুন হাসান রসুলের মধ্যে উত্তম আদর্শ আর ইব্রাহিম আলাহাল্লামের মধ্যেও উত্তম আদর্শ এই উত্তম আদর্শ শব্দটি দুইজন নবীর ক্ষেত্রে প্রযোজ্য হল আমাদের নবী এবং ইব্রাহিম আলাহ সালাম উসুয়াতুন হাসানাতুন ইব্রাহিম আলাহ সালাতামের নাম দরুদের মধ্যে আছে আর আমাদের নবীর নামও দরুদের মধ্যে আছে আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদি ওয়ালা আলী মুহাম্মাদিন কামা সাল্লাই আলা ইব্রাহিম ইব্রাহিম আলহ সালামের নাম শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের শ্রেষ্ঠ এবাদত হল সালাত শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের শ্রেষ্ঠ এবাদত হল সালাত আর এই সালাতের মধ্যে ইব্রাহিম আলাহ সাল্লামের নাম কালকে যমুনা নদীর ওপারে যখন ট্রেন থেমে গেল এটা কোন স্টেশন বললাম যে এই স্টেশন হল তিনবার নাম বদল হয়েছে যে স্টেশনের সেই স্টেশন এক নেত্রী এসে নাম দিলেন মনসুর আলী আর এক নেত্রী এসে মুছে করলেন সদানন্দপুর আর এক নেত্রী এসে আবার ওই পুনরায় ফিরে এসে করলেন শহীদ মনসুর আলী আগে ছিল মনসুর আলী তারপরে হলো সদানন্দপুর তারপরে হলো শহীদ মনসুর আলী তিনবার বদল হল খানিক্ষণ পরে ট্রেন উঠে গেল ব্রিজের উপর তা আমাকে এক ভাই ফোন দিয়ে বলেন আপনি কোথায় বলে একটা আজব কাণ্ড ঘটেছে আজকে যমুনার উপরে পদ্মা উঠেছে তো ফার্স্ট ক্লাস বগিতে তো সব শিক্ষিত লোকজন ইউনিভার্সিটির প্রফেসররা বসেছিলেন ওরা বলছে যে আপনি একটা দারুণ কথা বলছেন যমুনার উপরে পদ্মা উঠেছে মানে যমুনা নদীর ব্রিজের উপরে পদ্মা এক্সপ্রেস ট্রেন উঠেছে যমুনার উপর পদ্মা উঠেছে রেল স্টেশনের নাম পরিবর্তন হয় কলেজের নাম পরিবর্তন হয় স্টেডিয়ামের নাম পরিবর্তন হয় বেচারা এরশাদ সাহেব আর্মি স্টেডিয়াম লিখে গেলেন এরশাদ আর্মি স্টেডিয়াম পরবর্তী নেত্রী এসে এরশাদ শব্দ মুছে দিয়ে লিখলেন যে বাংলাদেশ আর্মি স্টেডিয়াম কত মুসামুসি আর কত নাম সংযোজন চলছে আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর পূর্বে এই ক্ষণজন্মা মহাপুরুষ ইব্রাহিম আলাহ সালাম কালেদিয়ার ইরাকের কালেদিয়া শহরের পত্তলিকের ঘরে জন্মগ্রহণ করলেন নরসাদ্দুল যুবক আপসহীন বাপে খেদানো মায়ে তাড়ানো আপসহীন যুবক ইব্রাহিম আলহি সালাতাম বাপে খেদানো মায়ে তাড়ানো পিতামাতার অবাধ্য সন্তান ইব্রাহিম আলাহ সালাতাম বাপ মূর্তি তৈরি করেন আর তিনি মূর্তি ভেঙে চৌচির করেন আল্লাহ আকবর আল্লাহ পাক বলছেন তাই কাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ইব্রাহিম আলাইসালামের পুরো জীবনের ভিতরে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে ইব্রাহিম আলহি সালাতামের জীবন থেকে যে আদর্শগুলি আমরা গ্রহণ করব তার প্রথম আদর্শই হলো দলিল তালাশ করা দলিল আছে আমি আছি দলিল নেই আমিও নেই এক ভাইকে বলছিলাম ঢাকা শহরের সব জমির মালিক তুমি ঢাকা শহরে সমস্ত জমির মালিক তুমি কিন্তু পর্সা দেখাতে হবে পর্সা যদি না দেখাতে পারো তাহলে এক ইঞ্চি জাগার মালিকানাও তোমাকে দেওয়া যাবে গায়ের জোরে যত জায়গায় দখল করে রাখো কিন্তু এই দখল হলো অবৈধ দখল পর্সা দেখাতে হবে দলিল দেখাতে হবে দলিল বিহীন কোন দখলদারিত্ব গ্রহণযোগ্য নয় তিন পুরুষ ওই জমি ভোগ দখল করে খেয়েছেন কিন্তু দলিল নেই কোন মূল্য নেই মক্কার ঘরের ইমামের জমিও যদি হয় বাংলাদেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর জমিও যদি হয় দলিলবিহীন কোন জমি যদি কোন সাবরেজিস্টার যদি রেজিস্ট্রেশন দেয় তো সাব রেজিস্ট্রেশন রেজিস্টারের রেজিস্টার অপশন দেওয়া ভুল দলিল টুডে অর টুমোরো যেই সরকারের আমলে বৈধ হবে পরবর্তী সরকারের আমলে আবার অবৈধ জেলও খাটবে কেন দলিলবিহীন কোন জমিন গ্রহণযোগ্য নয় দলিলবিহীন কোন জিনিসই গ্রহণযোগ্য নয় ট্রেনের টিকিট নিয়েছেন আপনি কিন্তু বগি নম্বরও ঠিক আছে আসন নম্বরও ঠিক আছে কিন্তু ট্রেনটা ভুল এক ট্রেনের টিকিট নিয়ে আর এক ট্রেনে উঠছেন সিট পাবেন নাই একই ট্রেনে উঠছেন বগি নাম্বারও ঠিক সিট নাম্বারও ঠিক কিন্তু তারিখ ভুল গত তারিখের টিকিট আজকে এসেছেন ওই টিকিট নিয়ে আরো সব মজার ব্যাপার আছে তেরো তারিখে রাজশাহী থেকে রাতে ট্রেন সারে নাম তার ধূমকেতু সিরাজগঞ্জে এসে ওই ট্রেন চোদ্দ তারিখে পৌঁছে সিরাজগঞ্জে ওর টাইম হলো পনে দুইটায় তো পনে দুইটার সময় রাত পনে দুইটায় তখন চোদ্দ তারিখ হয়ে যায় তেরো তারিখের টিকিট কম্পিউটারে ক্লিক দিলে চোদ্দ তারিখেরটা বের হয় আর যদি তেরো তারিখের টিকিট আপনি নেন তো বারো তারিখের ট্রেন যেটা সেরে গেছিল গতকাল ওটার টিকিট আপনি যদি অসতর্কত হন তাহলে আপনার টিকিটও বাতিল সারা রাত এই রাস্তায় দাঁড়ায় আসতে হবে আবার নতুন করে টাকাও ভর্তুকি দেওয়া লাগবে টিকিট তো তেরো তারিখে ট্রেন তো সারছে রাজশাহী থেকে তেরো তারিখের ধূমকেতু কিন্তু তেরো তারিখের ধূমকেতু সিরাজগঞ্জ থেকে টিকিট চাইলেও তো চোদ্দ তারিখ লিখবে কারণ রাত তখন পনে দুইটা চোদ্দ তারিখ হয়ে গেছে অটোমেটিক সব ঠিক আছে তারিখ ভুল চলে না দলিল লাগবে ইব্রাহিম আলহ সালাম এমন একজন ব্যক্তি যিনি সর্বপ্রথম দলিলবিহীন কোন কাজ করতে রাজি হন নাই এবং তার জীবনের শুরুটাই হয়েছিল দলিল তালাশ করে ইব্রাহিম সাল্লাম এমন এক ব্যক্তি তার জীবনের শুরুটাই হয়েছিল দলিল তালাশ করে দলিল তালাশ করে একমাত্র আহলাদি জামাতের লোক আর বাকি কোন জামাতের দলিলের বালাই নেই কলম আর কাগজ আছে লিখে দিল যা মনে ধরল তাই লিখে দিল একটা বই হয়ে গেল আর আমরা শতবার কুরুপ দেখার পরেও সে ভুল বই ভুল ধরা পড়ে ধরা পড়লে সেটা আবার কি করা হয় সংশোধন করা দলিল লাগে না কেতাবে লেখা আছে দাদা হুদুর কেবলা জাম রহমাতুল্লাহ বলেছেন কেতাবে লেখা আছে আমার আল্লাহ কয় আমার রসুল বলেন হাদিসে আছে কেতাবে লেখা আছে গানে দিন বলেন মাশাল্লাহ এক বক্তৃতা শুনছিলাম এক বক্তা বক্তা সাহেব বক্তৃতা করছেন ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলহে ইমাম আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলহে ইমাম আহমদ বিন হাম্বলের মাজার জিয়ারত করতে গেলেন ইমাম আহমদ বিন হাম্বল কবর থেকে উঠে আসলেন উঠে এসে আব্দুল কাদের জিলানিকে জাবরিয়ে ধরলেন বললেন আব্দুল কাদের তুমিও যদি আমি যদিও তোমার মাঝাবের ইমাম কিন্তু এলমে মারেফত শরীয়ত তরিকত হকিগতের আমরা সবাই তোমার কাছে মহতাজ বক্তার নাম হলো আবুল কাসের নুরি চিটাগাং বাড়ি বক্তৃতা করছে হাজার হাজার শ্রোতা সবাই বলছে একটা শ্রোতাও জিজ্ঞেস করল না যে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমুল্লাহর কবর কোথায় আব্দুল কাদের জিলানি রাহিমুল্লাহ গেলেন কোথায় কবর থেকে উঠে এসে ইয়ে করলেন মোসাফা করলেন মহানাগা করলেন তারপরে কোথায় গেল আর এক বক্তা সাহেব বললেন অমক বুজুর্গের সাথে তার তালে বেলেন দেখলেন যে কোন দিন যায় বুজুর্গ কোথায় যেতে যেতে হঠাৎ করে নদী পার হয়ে সাগর পার হয়ে চলে গেলেন যে গেলেন জঙ্গলে হঠাৎ করে সেখানে অন্ধকার আর কিছু দেখতে পাচ্ছে না একজন বুজুর্গ আসলো জিজ্ঞেস করলেন যে তুমি এখানে কোথেকে বলে আমি চিটাগাং থেকে এসি বাংলাদেশ আরে তো আফ্রিকার জঙ্গল আফ্রিকার জঙ্গলে প্রত্যেক বৃহস্পতিবারের রাতে আল্লাহর কুতুবদের মিটিং হয় আল্লাহর কুতুব তো হাওয়াই তক্তে সরে চলে আসলে কিন্তু ওই তালেব এলেম কোন ভিসায় কোন পাসপোর্টে রিটার্ন আসলো কোন একটা লোক কি তাকে জিজ্ঞেস করেছে না জিজ্ঞেস করেন আজকে সকালে আমার মুয়াজ্জিনকে বললাম ও মুয়াজ্জিন তোমার দোস্ত যে তোমার দুই মিনিট আগে আজান দিত তা আজকে এখন যে তোমার দোস্ত যে আধা ঘন্টা পরে আজান দেয় রামাজান মাসে যে তোমার আগেই তাদের আজান হয়ে যেত রামাজান চলে যাওয়ার সাথে সাথে পরের দিনই আধা ঘন্টা পিছিয়ে গেল আজানের টাইম তাইলে রামাজান মাসে এক ধর্ম রামাজান পার হলে আর এক ধর্ম একটা লোক যদি বিবেকবান থাকে যদি জিজ্ঞেস করে দলিল তালাশ করে আমল করা কোন মাঝহাবির কাজ নয় কি হানাফি মাঝাব বলবেন কি মালেকি মাঝাব বলবেন কি হাম্বলি মাঝাব বলবেন কোন মাঝহাবি অনুসারী লোক কোনদিন দলিলের ধার ধারে হাম্বলি মাঝাবের লোকেরা মালেকি মাঝাবের লোকেরা হাত ছেড়ে দিয়ে সালাত আদায় করে মক্কায় গিয়ে আপনারা দেখেছেন হয়তো অনেকেই দেখবেন তারা হাত ছেড়ে দিয়ে সালাত আদায় করে জিজ্ঞেস করেন তোমরা হাত ছেড়ে দিয়ে সালাত আদায় করো কেন উত্তর আসবে যে আমাদের ইমাম হাত ছেড়ে দিয়ে সালাত আদায় করেছে ইমাম মালিক রাহেমাল্লাহকে জালেম শাসক পিটিয়ে হাত বেঁধে দিয়েছিলেন কড়া রশি দিয়ে জেলখানায় বেঁধে রেখেছে দীর্ঘক্ষণ হাত বেঁধে রাখার কারণে রক্ত চলাচল ব্যাহত হয় তার হাত দুইটা অবাস হয়ে গেছে প্যারালাইসিস হয়েছে যার ফলশ্রুতিতে উনি শেষ জীবনে এসে সালাতে রফুলিয়া দাইনও করতে পারতেন না হাত বাঁধতেও পারতেন হাত ঝুলে থাকতেন এই জন্য ওনার ইমামের হাত অচল হওয়ার কারণে উনি হাত ছেড়ে দিয়ে পড়েছিলেন আর উনি সুস্থ মানুষ হাত ছেড়ে দিয়ে পড়ছেন আমি মালিকি মাঝাবে মালয়েশিয়া সফরের অভিজ্ঞতা আপনাকে বলেছিলাম মালয়েশিয়ার মসজিদের ইমাম সাহেব টাকনা ঢেকে কাপড় পরে ইমামতি করতেছেন টাকনা ঢেকে কাপড় পরেছেন মালয়েশিয়া মসজিদের এক মসজিদের ইমাম আর দাড়িগুলা কেটে ছোট করে দিয়েছে একজন বাংলাদেশি ভাই জিজ্ঞেস করলেন যে আপনি টাকনা ঢেকে কাপড় পরলেন আর দাড়ি কেটে ছোট করলেন আপনি আবার কেমন ইমাম যদিও টাকনা ঢেকে কাপড় পরা প্রত্যেক মুসলিম যুবকের জন্য পুরুষের জন্য হারাম দাড়ি ছোট করা প্রত্যেক মুসলিমের জন্য হারাম ইমামের জন্য এটা খাস মাসলা নয় কিন্তু ইমাম মানুষ কমসকম জাতির সর্দার হিসাবে তাকে কমসকম এই জিনিসগুলা বিশেষভাবে নজর রাখতে হবে এর এটা কোন সন্দেহের অবকাশ রাখে না উনি বললেন আমি সাফি মাঝাবের লোক আমাদের মাঝাবের টাকনা ঢেকে কাপড় পরা যায় আছে তার মানে মাঝাবটা এখন স্বেচ্ছাচারিতার হাতিয়ারে পরিণত হয়েছে ইব্রাহিম আলহি সালাম সর্বপ্রথম দলিল তালাশ করলেন আল্লাহ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 স্রষ্টার অস্তিত্ব এই বিষয় নিয়ে ইব্রাহিম আলাই সালাম চিন্তা শুরু করলেন গবেষণা শুরু করলেন তখন তিনি ছোট্ট বালক অল্প বয়স فلما জান্না عليه রা رأى كوكبا قال هذا রাত অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেল বিশাল আকাশের বুকে মিটিমিটি করে তারকা জ্বলে এই যে লাইট আল্লাহ আকবার এই লাইট একা একা জ্বলছে ইনি হলেন আমার প্রভু ইনি আমাকে সৃষ্টি করেছেন ফালাম্মা আফাল যখন সে তারকাটি ডুবে গেল নিভে গেল নিষ্প্রভ হয়ে গেল আলো শেষ হয়ে গেল যে নিজের অস্তিত্ব ঠিক রাখতে পারে না যে নিজেই ডুবে যায় এই ডুবন্ত তারকা আমার প্রভু হতে পারে না আমি তাকে পছন্দ করলাম না আকাশের চাঁদ আলো বিচ্ছুরণ করছে দিগন্ত সুদূর প্রসারী এই আলোতে আলোক উদ্ভাসিত পৃথিবীতে ইব্রাহিম আলহ সালাম নিঝুম রাতে চাঁদের দিকে তাকিয়ে বলছেন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 যায় নামাজ পাক করার দোয়া পড়া লাগে নামটাও তো সুন্দর সুন্দর করেই দেখছে ওই যে ইয়ে পড়ার সময় কি বলে হ্যাঁ, দোয়ায় কুনুত পড়াশো উল্টা তাক দেয় বলে উল্টা তাক তাকবিরটাই তো উল্টা নামত থইছ উল্টা বাস্তবে হাদিস কোরআনের আলোকে উল্টা ইব্রাহিম আলাহ সালাম ঘোষণা দিলেন ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল প্রথমে বলেন ইয়া কওমি ইন্নি বারিউ মিম্মা তুশরিকুন হে আমার জাতি তোমরা যে শরিক করছো এই শরিক থেকে আমি মুক্ত এটাকে বলে বারাহাত আপনার বাবা মারা গেছে পাঁচ ভাই হিরো শ্রাদ্ধ করবে বাপের নামে খাবারের আয়োজন করবে হিরো শ্রাদ্ধ এই হিরো শ্রাদ্ধ করবে বাপের নামে শ্রাদ্ধ করবে শ্রাদ্ধ সেহেলাম কুলখানি মৃত্যুবার্ষিকী যত আছে সব এই হিরো শ্রাদ্ধ থেকে এসেছে আপনি বলে দিন আমার বাপের জন্য আমি দোয়া করব আমার বাপের জন্য আমি দান সৎকা করব কোরআন সুন্না ভিত্তিক তরিকায় দান করব তোমরা যে হিরো শ্রাদ্ধ করছ এটা থেকে আমি মুক্ত আমি এর মধ্যে চাঁদাও দিব না খেতেও আসবো না এবং এটা থেকে আমি মুক্ত হয়ে গেলাম আমি এর মধ্যে নাই এতটুক কথাও আপনি বলতে পারবেন না তো কিসের আপনি সহি আকিদা নিয়ে চলবেন হ্যাঁ ভাইদের সামনে এসে মেয় ম্যাও করবেন আর সমাজ জামাত চলতে হবে ইব্রাহিম আলহি সালাম জ্বলন্ত ঘোষণা দিয়ে দিলেন সেদিন গোটা জাতির বিরুদ্ধে চ্যালেঞ্জ ঘোষণা দিয়ে দিলেন বাপের বিরুদ্ধে চ্যালেঞ্জ মায়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ গোটা জাতির বিরুদ্ধে চ্যালেঞ্জ ঘোষণা করলেন ইব্রাহিম আলাইসালাম আজকে সেই ইব্রাহিমী চেতনায় উদ্বুদ্ধ যুবকের খুব অভাব মক্কায় গিয়ে কোন ব্যক্তি সেখান থেকে আকিদা শিখে আসতেছে আবার মক্কায় গিয়ে সেখান থেকে কোরআন সুন্না বিরোধী কিছু আমল আখলাকও সেখান থেকে শিখে আসতেছে আপনি বলবেন মক্কাতে কোরআন সুন্না ভিত্তিক বিরোধী আমল নেই অবশ্যই আছে মক্কার মাটিতেই তো সেন্ট সুফিয়ানের গির্জা সম্বলিত জায়নামাজগুলি বিক্রি হচ্ছে জায়নামাজের উপরে সেন্ট সুফিয়ান গির্জার ছবি জাই নামাজের উপরে বাইতুল্লাহের কাবার ছবি মক্কার মাটিতে অনেক কিছু ঘটছে যেগুলি কোরআন সুন্না নয় ভবিষ্যতে আরো ঘটবে কিয়ামতের আগে আরো ঘটবে আপনাকে সতর্ক থাকতে হবে ওই জন্য পাকিস্তানের এহসান এলাহি জহির রাহেমাউল্লাহ বলছিলেন মুজে মদিনাকে খবর না দো মুজে মুজে মদিনা ওয়ালেকে খবর দো মদিনার কাহিনী আমাকে বলো না মদিনার আকায় মোহাম্মদ মদিনায় আকায় মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কি খবর দো মদিনার আকা মদিনার সর্দার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম কি করেছেন তা বলো তুমি মদিনায় কি হচ্ছে ওটা আমার দেখার সময় নেই মদিনায় অনেক কিছু হবে রসুল্লাহ সাল্লা সাল্লাম আজীবন মাঠের মধ্যে ঈদের সালাত আদায় করেছে যাদের মাঠ নাই বা যাদের বৃষ্টি বা বন্যার কারণে মাঠে সালাত আদায় করতে অপারগ তারাই শুধু মসজিদে সালাত আদায় করবে ঈদের না হলে কারো পক্ষে যার জায়গা আছে তাকে মসজিদের মধ্যে ঈদের সালাত আদায়ের অনুমতি আল্লাহ নবী দেয় আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আজীবন খোদবা দিয়েছেন ঈদের খোদবা মাটির উপর দাঁড়িয়ে মিম্বার ছিল না সেখানে সর্বপ্রথম মারোয়ানের জামানায় কাসির বিন সাল্ক নামক এক ব্যক্তি একটা মাটির মিম্বার বানিয়ে দিল সেই মাটির মিম্বারে মারোয়ান খুদ্া চালু করল মারোয়ান ছিল জালেম শাসক ওর খুদবা মানুষ শুনত না তো ঈদের সালাপ পরিয়ে দিলে মুসল্লিরা হেঁটে চলে যেত খুদবা শুনত না তাই মারওয়ান করলো কি জুমার সালাতের মতো খুদবাটাই আগে চালু করলো আর ঈদ সালাত পরে চালু করল সেই দিন বেঁচেছিলেন আহলাদিস মহাপুরুষ আহলাদিস মহাপুরুষ নাম কি আবু সাইদিন খুদরি খুদরিয়ে রাজি আল্লাহ তালানহু আন আবি সাইদিন খুদরিয়ে রাজি আল্লাহ তালানহু আন্নাহু ইদা রাশ সাব্বা قال مرحبا بوصية رسول الله صلى الله عليه وسلم আবু সাইদ খুদরি রাজি আল্লাহ কোন মুসলিম যুবককে দেখে বলতেন আমি তোমাকে আল্লাহর নবীর ওসিয়ত অনুযায়ী মারহাবা জানাচ্ছি আমার না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম ফিল আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন তোমরা আমরা যেন তোমাদের জন্য মজলিস প্রশস্ত করে দেই বসার জায়গা সুন্দর করে বসতে ব্যবস্থা করে দেই হিমাকুমুল হাদিস আর তোমাদেরকে যেন হাদিস বুঝিয়ে দেই যেহেতু তোমরা আমাদের পরবর্তী বংশধর এবং আমাদের পরবর্তী হাদিসের ধারক ও বাহক আহলুল হাদিসে বাদানা তোমরা আমাদের পরবর্তী আহলুল হাদিস হাদিসের ধারক বাহক সেই হাদিসের ধারক বাহকের মহা ঘোষণা প্রদানকারী আবু সাইদ খুদরি রাজি আল্লাহ বৃদ্ধ বয়সে দাঁড়িয়ে প্রতিবাদ করে বললেন হ্যাঁ মারওয়ান তোমাকে আমি প্রতিবাদ জানাচ্ছি তুমি মেম্বার কেন বানিয়েছ ঈদের মাঠে আর খুদ্বাটা কেন আগে দিচ্ছ আয়লাদিসের তাজা রক্ত তপ্ত রক্ত পৃথিবীর সব জায়গায় গর্জেছে মারোয়ানের জমানায় গর্জেছে এখনো গর্জে বাহারাইনের জাতুন নেতা আইন মাদ্রাসার মাঠে ঈদের জামাত পরানোর দায়িত্ব দেওয়া হলো আপনাদের এই নাখান্দা খতিব আপনাদের দিনী ভাই আমানুল্লাহ মাদানিকে বাহরাইনের অক্ষ স্টেটের তরফ থেকে ঈদের সালাতের ইমামতির দায়িত্ব দেওয়া হল এই আমানুল্লাহ মাদানি আপনাদের দিনী ভাই খতিব আমানুল্লাহকে বাহারাইনের জাতুন নেতা কাইম মাদ্রাসার মাঠে ঈদের জামাত শুরু হওয়ার আগে দেখলাম সেখানে অক্ষ স্টেটের তরফ থেকে নিম্বার পাঠানো হয়েছে মেম্বারকে সরিয়ে দে বললেন ওয়াক্ষের হাত আল মেম্বার সরিয়ে দাও হাটিয়ে দাও মেম্বার মেম্বার চলবে না ঈদের মাঠে একজন ভদ্রলোক এসে কানে কানে বললেন আপনি ওয়াকফ স্টেটের মেহমান আপনি রিলিজিয়াস অ্যাফেয়ার্সের রিলিজিয়াস মিনিস্ট্রির আপনি হলেন একজন গেস্ট আপনি বাহারাইনের ধর্ম মন্ত্রণালয়ের একজন গেস্ট আপনাকে মন্ত্রণালয়ের ভিসা দিয়ে আপনাকে এখানে আনা হয়েছে অক্পোস্টের তরফ থেকে আপনাকে ঈদগার মাঠের খোদবার দায়িত্ব দেওয়া হয়েছে আপনার খোদবার রেকর্ড হচ্ছে ভিডিও হচ্ছে মেম্বার সরিয়ে দিয়ে মাটিতে দাঁড়ায় খোদবা দিলে তাহলে আপনার বিরুদ্ধে কোনো পরোয়ানা জারি হতে পারে আমি বললাম পৃথিবীর কোন মানুষের পরোয়ানার তোয়াক্কা করে না আহলাদিস সমাজের লোক আমি আহলাদিস ঘরের সন্তান আলাদা সরিয়ে দাও মেম্বার কালকে আমাকে জিজ্ঞেস করলে জিজ্ঞেস মেম্বারে ঈদের খোদবা দেওয়ার দলিল পেশ করো আগে মক্কার ঘরে ঈদের খোদবা মেম্বারে হচ্ছে না মক্কার ঘরে কুড়ি জায়গার তারাবি জোরাতালি দিয়ে আমরা হালাল করার চেষ্টায় আছি কুড়ি জায়গার তারাবির পরে আবার শেষ রাতে কিয়ামুল্লায়ল হচ্ছে না তেত্রিশ রাগাত হচ্ছে তারপরে নাকি গগৈ ছেড়ে বলছে কোথায় গেছে আহলাদিসের বাচ্চারা আহলাদিসের বাচ্চারা কিয়ামত পর্যন্ত থাকবে কিয়ামত পর্যন্ত ইব্রাহিম আলহিস সালাতামের আদর্শে উজ্জীবিত হবে তাম পৃথিবীর মানুষ তাকলিদের ডুবে গেল তা দেখার দায়িত্ব আমার নাই ওই সেদিন বাহারাইনের অফেস্টের থেকে তো কিছু বলেনি শুধুমাত্র কয়েকজন টুন টুনটুন করেছিলেন বললাম মিম্বারে দাঁড়িয়ে ঈদের খোদবা দেওয়ার দলিল পেশ করো আগে তারপরে তোমার সাথে কথা আছে হজের মাছগুলি আসলেই যে ইব্রাহিম আলাহাল্লামের নাম আমরা স্মরণ করি বা যার নামটা এসে যায় স্মরণ করি শব্দ নিয়ে আবার ব্যাখ্যা বিশ্লেষণ আসতে পারে ইব্রাহিম সাল্লামের নাম স্মরণ করি মানে মনে পড়ে স্মরণ করা হলো আল্লাহর জিকির করা আল্লাহর স্মরণ আর একটা হলো মনে পড়া মানে আপনাকে একটু স্মরণ করছিলাম ভাই মানে মনে করতেছিলাম যে আপনাকে একটা কল দেব এটার মধ্যে ওটা মিলাই দিন না যাই হোক সেই ইব্রাহিম আলহ সালাম জীবনের শুরুতে তার প্রভু স্রষ্টাকে এগুলি তালাশ করে বের করে তিনি জাতির সামনে জ্বলন্ত ঘোষণা দিলেন তারপরে সমাজের ঝগড়া হলো কি হলো না হলো আগুনে ফেলে দিল বিস্তারিত ঘটনা বিরাট লম্বা ইতিহাস সেখানে চলে গেল পথ পরিক্রমা পার হওয়ার পরে ইব্রাহিম আলাহাল্লাম কালে দিয়ার মেন গেটে দাঁড়িয়ে সেদিন বাপকে চ্যালেঞ্জ সুরে মেরে গোটা জাতির সামনে চ্যালেঞ্জ সুরে মেরে যে জ্বালাময়ী ভাষণ দিয়েছিলেন আল্লাহ পাক সে জ্বালাময়ী ভাষণ ব্রডকাস্টিং করেছেন সুরায় মুমতাহেনাই দিয়ে قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله আমরা মুক্ত হয়েছি তোমাদের থেকে তোমাদের থেকে মুক্ত সম্পর্ক ছেদ ঘোষণা করছি বুড়াও মিনকুম অমিম্মা তাবুদুন মিন দুনিল্লাহ তোমাদের এই মূর্তির বিরুদ্ধে আমরা সম্পর্ক ছেদ ঘোষণা করছি কাফারনা বিকুম তোমাদের এই কার্যক্রম আমরা অস্বীকার করলাম তোমাদের সাথে আমাদের চূড়ান্ত শত্রুতার ঘোষণা হয়ে গেল বলে ইব্রাহিম আলাহ সাল্লাম বলেন ইন্নি জাহিবুল ইলা রব্বি সাইয়াদিন ও আমার আব্বা তুমি থাকো তোমার বাড়ি আর ঘর নিয়ে তোমার কালেদিয়া শহর নিয়ে তুমি থাকো আমি তোমার ছেলে ইব্রাহিম আমি আজকে কালেদিয়া ত্যাগ করে চলে গেলাম আমার রবের দিকে আমার রব আমাকে হেদায়ত করবে ইব্রাহিম আলাহাল্লামের এই আদর্শে উদ্বুদ্ধ হয়ে সারা পৃথিবীতে হাজার হাজার যুবক আজকে বাপের সাথে সমাজের সাথে সংগ্রাম চলছে সংগ্রাম করছে সিঙ্গাপুরের একজন যুবক প্রবাসী হাওমাও করে কেঁদে বলছিলেন মাদানী সাহেব জীবনের সমস্ত পুঁজি বাপের কাছে জমা করেছিলাম সহি আকিদায় আসার কারণে আমার সমস্ত পুঁজি আমার বাপ গ্রাস করে ফেলেছে সব আমার ছোট ভাইয়ের নামে লিখে দিয়েছে আর আমাকে তেজ্য পুত্র করেছে সিঙ্গাপুরের রাস্তা ঝেড়ে ঝেড়ে সিঙ্গাপুরের রাস্তা পরিষ্কার করে কয়টা পয়সা জমা করেছিলাম জীবন বাজি রেখে সবগুলি ছোট ভাইকে দিয়েছে আমাকে সমস্ত স্থাবর স্থাবর সম্পদ থেকে তেজপুত্র ঘোষণা করেছে আমার বাপ বাড়িতে যাওয়ার জায়গা নেই বাপের সাথে আমার দ্বন্দ্ব একটাই সহি আকিদা গ্রহণ করেছি তাই বাপকে বলেছি আব্বা তুমি আমার সব কেড়ে নিয়েছ কিন্তু ইমান কেড়ে নিতে পারো না ইমান নামক সম্পদ দিয়ে আমি জীবনে বেঁচে থাকবো সহি আকিদা এবং সহি আমল নিয়ে আপনাকে মরতে হবে পৃথিবীর কোন মহামনীষীর দোহাই দিয়ে সেখানে চলবে না কোন মহামনীষীর দোহাই দিয়ে চলবে না বেতের নামাজ তিন রাকাত পড়তে যে টাইম লাগে মুনাজাত তার সে তিন গুণ বড় মানে এক হাত মূলা তার দেড় হাত ভেড়া শুনতে খারাপ শোনা যাবে পৃথিবীর যত বড় মহামানুষ করুক না কেন এটা দলিল পেশ করো দলিল যদি থাকে তো আমি আছি দলিল নাই তো নাই অমক হুজুর করেছেন অমক হুজুর কানতে কানতে বেহুশ হয়ে যাচ্ছেন কে কেঁদেছে আর কে কাঁদে নাই ওটা দেখার দায়িত্ব আমার নয় দলিল কতটুকু আছে সেইটুকুই বলতে হবে দলিলের বাইরে কিছু করার সুযোগ আমার নাই দলিল দাও হাতু বুরহানাকু আজ তিন বছর পার হয়ে গেল একজন লোক তো দলিল দিতে পারল না এখন এটা একটা এক শ্রেণী ফ্যাশনেও পরিণত হয়ে গেছে বহু মসজিদ থেকে বিভিন্ন রকমের কান্নার আওয়াজ ভেসে আসছে সেইগুলি নেটে প্রচার করা হচ্ছে ভাই আপনি গভীর রাতে আল্লাহকে ডাকবেন কাঁদবেন এটা তো আপনার প্রাইভেট অ্যাফেয়ার্স এত পার্সোনাল ব্যাপার আপনি যে তাহার যদি দাঁড়ায় আল্লাহকে কাঁদলেন এটা ভিডিও বা হবে কেন এটা পাবলিকের কাছে যাবে কেন বিনোদন এবাদত কি বিনোদনের নাম তাহলে এমতো পরিস্থিতিতে গোটা বিশ্বে যখন সেরেক বেদাত সাইলাভ হয়ে যাবে কোরআন সুন্নার আদর্শ থেকে মানুষ বিচ্যুত হবে তখন একদল লোক থাকবে লা তাজালু তয়ে ফাতমিন উম্মাতি জাহের ইন আলাল হক তারা হকের উপরে অটল থাকবে হোক সে আফ্রিকার হোক ও সে মাইনোরেশিয়ার হোক আর সে না হোক সে আফ্রিকার হোক হোক সে মাইনোরেশিয়ার হোক সে একজন সাধারণ মুসলিম কিন্তু তার দলিল যদি থাকে তারটা ঠিক আর পৃথিবীর যে যত বড় মহারতি যাই কিছু বলুক দলিলবিহীন কোন কাজ আমাদের গ্রহণযোগ্য নয় এটাই ইব্রাহিম আলাহামের জীবনের প্রথম শিক্ষা অমা আলাইনিল্লাল বালাগ আকুলু কৌলি হাজা أستغفر الله لي ولكم وللسائر المسلمين فاستغفروه من كل ذنب